স্টুডেন্ট যেহেতু ইউনিভার্সিটি লেভেলের তাহলে যেটা জিজ্ঞাসা করব সেটা কিন্তু উত্তর দিতে হবে কে বলেন চুপ করে থাকলে আপনারা ঘুমাইতেছেন নাকি আমার কথা শুনতেছেন আমি বুঝবো কিভাবে এই জন্য যেটা জিজ্ঞাসা করব উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর মাঝে মাঝে সৃজনশীল মাঝে মাঝে কিছু অঙ্ক করতে দিব অঙ্ক করে ফেলবেন দ্রুত মাঝে মাঝে যেই সাবজেক্টে যায় সেই সাবজেক্টের ইনশাআল্লাহ উত্তর চলে আসবে ওই দিক থেকে তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ আচ্ছা জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে বলেন ওরা আজকে কিন্তু বলে দেওয়া হবে না কারণ ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট তো যে মাশাল্লাহ জান্নাতে যাইতে হলে মূল জিনিস লাগে দুইটা কয়টা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অসংখ্য জায়গায় কথাটা বলছেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات سبحان الله وبشر الذين آمنوا وعملوا الصالحات ইমান আর আমলে সালেহ যারা ইমান এনেছে আর আমলে সালেহ করেছে মাশাল্লাহ সূরা আল বুরুজ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত যারা ইমান এনেছে আর আমলে সালেহ করেছে তাদের জন্য রব্বুল আলমিন রেখেছেন জান্নাত সোহান আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বারিয়া জান্নাত কোন আগে বলে দিছে পাইয়া না আল্লাহ তাহলে এখানে আল্লাহ বলছেন ইমান আর আমলের সলে হলে তাদের জন্য আছে কি জান্নাত তাহলে জান্নাত পাইতে হলে দুটা জিনিস একটা লাগবো পাসপোর্ট আর একটা লাগবো ভিসা জান্নাতে পৌঁছতে হলে দুটা জিনিস লাগবে একটা কি পাসপোর্ট আরেকটা হলো আচ্ছা বলেন দেখি দুনিয়া থেকে জান্নাতে যাইতে হইলে আপনার ট্রেন জান্নাতের দিকে রওনা দিছে মাঝখানে স্টেশন কয়টা কয়টা স্টেশন অতিক্রম করলে জান্নাত সাতটা স্টেশন কয়টা দুনিয়া আর জান্নাত এর মাঝখানে স্টেশন হলো মোট সাতটা এই সাতটা স্টেশনে চেকপোস্ট আছে এইগুলা চেকিং শেষ হইলে তারপরে গিয়ে আপনি নিরাপদে পৌঁছতে পারবেন কোথায় জান্নাত এই সাতটা স্টেশনের এক নম্বর স্টেশন হলো কবর আজকে পড়া দিয়ে যাব ইনশাল্লাহ এক বছর পরে আসি পড়া আদায় করব রাজি আছেন তো স্টেশন সাতটা এক নম্বর স্টেশনের নাম কবর দুই নম্বর স্টেশন হল বাস মানে সিংহায় ফুৎকার এবং পুনরুত্থান তিন নম্বর স্টেশন হল আল হাসর হাসরের ময়দান চার নম্বর স্টেশন হল আল হিসাব আল জাজা পাঁচ নম্বর স্টেশন হল আল মিজান ছয় নম্বর স্টেশন হল আল হাউস সাত নম্বর স্টেশন হল আসার সারাত যেটাকে আমরা বলি ফুল সারাত এই সাতটা স্টেশন অতিক্রম করার পরে আট নম্বর স্টেশন যেটা আসবে সেটার নাম হলো জান্নাত সোহান তাহলে এই যে মাঝখানে সাতটা চেকপোস্ট আছে এখানে দুটা জিনিস চেক করা হবে একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা ওই পাসপোর্টের নাম হলো ইমান পাসপোর্টের নাম হলো আপনি কোন দেশের নাগরিক ওই দেশের কোন ধরনের নাগরিক এটা তো আগে প্রমাণ করতে হবে ভিসা তো পরে তাহলে আপনি কি ইমানদার নাকি ইমানদার না আগে প্রমাণ করতে হবে এটা আগে পাসপোর্ট লাগবে দুই নম্বরে লাগবে ভিসা আপনি কি জান্নাতের ভিসা লাগাইছেন নাকি জাহান নামের ভিসা লাগাইছেন কোন জায়গার ভিসা লাগাইছেন পাসপোর্টের ভিতরে প্রত্যেকটা চেকপোস্টে আপনার সেই ভিসা পাসপোর্ট চেক করা হবে তাহলে এই পাসপোর্টটা হইতে হবে সেরেক মুক্ত তাওহিদি ভিসা তাওহিদি পাসপোর্ট ইমানটা হইতে হবে কিরকম সেরেক মুক্ত তাওহিদি গলা কাটা পাসপোর্ট ছিলেন গলা কাটা পাসপোর্ট যে নাম শুনছেন মানে দুই নম্বর পাসপোর্ট বেজাল পাসপোর্ট তো এখানেও পাসপোর্ট দুই রকম সেরেকওয়ালা পাসপোর্ট যেটা সেটা হলো গলা কাটা পাসপোর্ট দুই নম্বরে পাসপোর্ট আর যেটা সেরেক মুক্ত আল্লাহ আমানো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন যারা ইমান এনেছে ইমানের সাথে কোনো সেরেক মিশ্রিত করে নাই সেরেককে মিশায় নাই এই ইমানটা হলো নিরাপত্তার ইমান এই ইমানে যারা থাকবে তারা হেদায়তের উপরে থাকবে সোহান আল্লাহ তাহলে সেরেক মুক্ত যে ইমানটা এটা হলো অরিজিনাল ইমান আর সেরেক যুক্ত সেরেক মিশ্রিত যে ইমানটা এটা হলো কলাকাতা ফাসপোর্ট দুই নম্বরই ফাসপোর্ট ওই পাসপোর্ট নিয়ে গেলে সব জায়গায় ধরা খাবে আমাদের আজকে পাসপোর্টের আলোচনা না আজকে বিশাল আলোচনা কারণ পাসপোর্টের আলোচনা করতে গেলে সারা রায় তো শেষ হবে না আজকে শুধু ভিসা তাহলে ভিসাটা লাগাইতে হবে কোন দেশের ভিসা কয় না দেখি কোন দেশের ভিসা লাগাবেন জান্নাতের ভিসা জান্নাত কার বাড়ি কি কয় আল্লাহর বাড়ি আমাদের বাড়ি আমরা জান্নাতের ওয়ারিস আমাদের আব্বার বাড়ি কি বলেন আমাদের আব্বা আদম আলাইসালামের বাড়ি কোথায় তা আমাদের বাপের বাড়ি যাবো অসুবিধা কি আমাদের দেশে যাবো তাহলে দেশে যাইতে হইলেও যে সাতটা স্টেশন অতিক্রম করতে হবে সেখানে বিষাটা নিতে হবে বিষাটা হইতে হবে বৈধ বিষা এই জন্য আল্লাপাক কোরআন একাডেমি কোনো জায়গায় খালি আমলের কথা বলেন নাই বলছেন ওয়া আমিলুস সালেহা আমলটা হইতে হবে সলেহাত আমলটা হইতে হবে সলেহ সলে মানে কি সলে মানে যেটা বাজারে চলে সলে মানে সহজ বাংলায় বুঝবেন যে আমল সলে সলে মানে যেটা বাজারে চলে বাজারে টাকার নোট দুই ধরনের পাওয়া যায় এক ধরনের নোট বাজারে চলে আরেক ধরনের নোট নকল নোট বেজাল নোট যেগুলো বাজারে চলে না আখেরাতের বাজারেও দুই ধরনের আমল থাকবে এক ধরনের আমল আখেরাতের বাজারে চলবে আরেক ধরনের আমল আখেরাতের বাজারে চলে না নকল নোট বেজাল নোট তাহলে আখেরাতের বাজারে জান্নাত পাইতে হলে যেই আমলটা নিতে হবে এটা ছল আমল নিতে হবে যেটা আখেরাতের বাজারে চলে কবরের বাজারে চলে হাসরের বাজারে চলে পুলসেরাতের বাজারে চলে মিজানের বাজারে চলে হাউজে কাউসারের বাজারে চলে এই ধরনের ইমান এই ধরনের আমলটা নিয়ে যেতে হবে এটার নাম আমলে সলে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে দুনিয়া থেকে যখন নিয়ে যান দুনিয়াতে যেমন খালি হাতে আসে মানুষ দুনিয়া থেকেও খালি হাতে যায় কিন্তু কবরস্থান পর্যন্ত কিছু জিনিস মানুষের যায় কয়টা জিনিস যায় যে কবরস্থান পর্যন্ত কয়টা যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন মাইয়তকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় মাইয়াতের পিছনে পিছনে তিনটা জিনিস যায় আহলুহু ওয়া মালুহু ওয়া এক নম্বরে আহাল যায় পরিবার পরিজনের লোক যায় ছেলেরা কানতে কানতে বাবার কবরের কাছে যায় মার কবর পর্যন্ত যায় ভাইয়েরা যায় আত্মীয় স্বজন যায় ওয়ামালহু তার সম্পদ যায় তার মাল যায় ওয়া আমালহু তার আমলগুলো তার সাথে কবরস্থান পর্যন্ত যায় ইসনান ওয়াহেদ দুইটা চলে আসে একটা কবরস্থানে থাকি যায় যেই দুইটা চলে আসে সেটা হলো আহলহু ওয়া মালহু তার আহালেরা কবর দেওয়া শেষ হইলে আবার বাড়ির দিকে চলে আসে তার মালটাও কবরস্থান থেকে তার বাড়ির দিকে চলে আসে একটা জিনিস থেকে যায় সেটার নাম হলো কি আমল আমলটা কবরের মধ্যে আমাদের সাথে থেকে যায়